জন্য আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে বসার একটা সুযোগ দান করেছেন আমরা দিল খুলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা তিনি আমাদের প্রভু আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে লালন পালনকারী আমাদের জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর আমাদের এই হায়াত আল্লাহর দেয়া আবার আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই হায়াতের অবসান ঘটবে আমরা আল্লাহর সিদ্ধান্তে পৃথিবীতে আসছি আল্লাহর সিদ্ধান্তেই চলে যাব মাঝখানের এ সময়টা আমরা যে পৃথিবীতে আছি ঠিক এই সময়টা আমাদের অতি মূল্যবান সময় আল্লাহ তাহলে এই যে পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন এই স্বল্পতম যে হায়াত আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন আমাদের লালন পালনের যে ব্যবস্থাপনা আল্লাহ তালার তরফ থেকে হয়েছে আমাদের কাছে আল্লাহ তালার কিছু চাওয়া পাওয়া আল্লাহ তালা আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদের কাছে ইমানি জীবন চান ইমানি জীবন কাকে বলে ইমানি জীবন হল নিজের জীবনের সমস্ত কাজ আমার খাওয়া পানাহার আমার নিদ্রা আমার নিদ্রা থেকে জেগে ওঠা আমার লেনদেন আমার ব্যবসা বাণিজ্য আমার আচার আচরণ আমি এই ক্ষণস্থায়ী জীবনে বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনের যে অঙ্গনের যে কাজটা করব সেই কাজটা যেন আল্লাহর হুকুম অনুযায়ী হয় নিজ জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করাকে ইমানি জীবন বলা হয় এই যে আমাদের জীবনের কিছু কাজ জীবনকে টিকিয়ে রাখার স্বার্থে পৃথিবীতে থাকার স্বার্থে আমাদেরকে প্রতিদিন নিয়ম মাফিক যে কাজগুলো করে যেতে হয় যেমন আমাদেরকে খাওয়া পানাহার করতে হয় আমাদেরকে ঘুমোতে হয় ঘুম থেকে উঠতে হয় আমাদেরকে একটা সমাজের মাঝে বসবাস করতে হয় এই সমাজের সাথে আমাদের লেনদেন করতে হয় কথাবার্তা বলতে হয় একসাথে গায়ে গা মিলিয়ে চলতে হয় এই যে কাজগুলো আমাদেরকে করতে হয় সবাই এ কাজগুলো করে এ কাজগুলো করে না এমন কোনো মানুষ নেই মানুষ মাত্রই তার খাবারের প্রয়োজন সে খায় মানুষ মাত্রই তার পানাহারের প্রয়োজন সে পান করে মানুষ মাত্রই তার ঘুমানোর প্রয়োজন সে ঘুমায় আবার সময় মতো সে জেগে ওঠে মানুষ মাত্রই তার অন্যদের সাথে কিছু আচার আচরণ কিছু কথাবার্তা কিছু লেনদেন এর একটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের আছে এবং প্রত্যেকটা মানুষ তার জীবন পরিচালনার স্বার্থে এ কাজগুলো করে থাকে এখন আমার মানুষ হিসেবে এই যে এ কাজগুলো প্রতিদিন নিয়ম মাফিক করে যেতে হয় এ কাজগুলো আমি কি নিয়মের ভিত্তিতে করবো আমি যদি আমার এ কাজগুলোকে এটা আমার স্বভাবজাত চাহিদা তাই আমি এই কাজগুলো করি শুধুই মাত্র স্বভাবের চাহিদা পূরণের জন্য যদি এ কাজগুলো হয় যে কাজগুলো করার ক্ষেত্রে আমি বিচার বুদ্ধি বিবেক কোনো কিছুর ধারধারি না কোনো আইন কোনো নিয়মের তোয়াক্কা করি না এটা আমার চাহিদা আমার চাহিদা পূরণ হতে হবে এটাই আইন তাহলে এটাকে আসলে মানবতা বা মনুষ্যত্ব বলা হয় এইভাবে নিজের চাহিদা পূরণ করাটা পশুক্ত মনুষ্যত্ব নয় আর আমি যদি আমার এই স্বভাবজাত মানবিক এই চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে আমি যদি পরিস্থিতি পরিবেশ ইত্যাদিকে বিচার বিবেচনা করি পরিবার সমাজ রাষ্ট্র এই সমস্ত কিছু আমার পারিবারিক কিছু সংস্কৃতি আছে সামাজিক কিছু কালচার আছে রাষ্ট্রীয় কিছু আইন আছে আমি সমস্ত নিয়মের অধীনে থেকে আমারও চাহিদা আছে আমি আমার চাহিদাটাকে পূরণ করলাম এটাকে বলা হয় মনুষ্য মানবিকতা যে আমি পশুর মতো আমার চাহিদাকে পূরণ করলাম না আমি মানুষের পরিচয় দিলাম আমার প্রত্যেকটা চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমার মানুষত্ব আমার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে আমার মাঝে মানবতা প্রকাশ পেয়েছে বলা হয় আর দেখেন এই কাজগুলোই এই যে আমার খাওয়া আমার পানাহার আমার লেনদেন আমার কথাবার্তা আমার সামাজিক পারিবারিক আচার আচরণ এই আমার জীবনের এই কাজগুলো যখন আল্লাহর হুকুম দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন আমার এই জীবনটাকে বলা হবে ইমানি জীবন ইমানি জীবন অর্জন করার অর্থ এই নয় যে আমি ব্যবসা বাণিজ্য থেকে হাত গুটিয়ে নিলাম ক্ষেত খামারের কাজের মাঝে আমি এ কাজ থেকে দূরে সরে থাকলাম অফিস আদালত মুক্ত একটা জীবন একটা দুনিয়া বিমুখ একটা জীবনকে আমি যাপন করলাম এটাকে ইমানি জীবন বলা হয় না বরং ইমানি জীবন ইসলামের শিক্ষা এই শিক্ষার কেন্দ্রস্থল বা ইসলাম পালনের ঠিকানাটা শুধু মসজিদ আর মাদ্রাসা আর নামাজ রোজা হজ জাকাত নির্ধারিত কিছু এবাদত গুলোকে নিয়ম মাফিক পালন করাটা এটাই কিন্তু ইসলামের শিক্ষা না বরং আমার ইমানের শিক্ষা আমার ইসলামের শিক্ষা আমার ইমানের সম্পর্ক আমার ইসলামের সম্পর্ক একদম আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আমার ঘর থেকে নিয়ে শুরু করে আমার সালতারাত আমার সিংহাসন পর্যন্ত বহাল থাকে মুসলমান যখন তার ব্যক্তিগত আচার আচরণ থেকে নিয়ে শুরু করে তার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তার জীবনের তার কাজের সমস্ত ক্ষেত্রে তার প্রত্যেকটা পদক্ষেপ সেই পদক্ষেপটা ব্যক্তিগত পদক্ষেপ হতে পারে পারিবারিক পদক্ষেপ হতে পারে সামাজিক পদক্ষেপ হতে পারে রাষ্ট্রীয় পদক্ষেপ হতে পারে মুসলমান তার জীবনের সমস্ত পদক্ষেপগুলো যখন আল্লাহর হুকুম মতো পরিচালনা করবে তখন তার জীবনটা ইমানি জীবন ইসলামী জীবন হবে যে আল্লাহর দেওয়া বিবেক আল্লাহর দেয়া বিচার আল্লাহর দেয়া এই বিবেচনা শক্তি বুধ শক্তি দ্বারা আমি আল্লাহকে চিনলাম আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় কদর যে আল্লাহ যে আমাকে বিবেচনা শক্তি বুধ শক্তি একটা কল্পনা শক্তি একটা ভাবার শক্তি একটা পরিকল্পনার শক্তি আল্লাহ যে আমাকে দিয়েছেন এইটার নিয়ামতের সর্বোচ্চ সুক্রিয়া আদায় হবে সর্বপ্রথম আল্লাহকে নিয়ে ভাবা আল্লাহকে রাজি খুশি করার সিদ্ধান্ত গ্রহণ করা এটা মানুষের সর্বপ্রথম কাজ হুকুম দ্বারা আমি নিয়ন্ত্রিত হব আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী জীবনের প্রত্যেকটা কাজ করব আমার খাওয়াটা আমার পানাহারটা এটার দ্বারা আমার ক্ষুদা দূর হবে আমি অন্যের প্রয়োজনের দিকে খেয়াল রেখে খাবো আল্লাহর হুকুম মতো খাবো খানা খাওয়ার ক্ষেত্রে আল্লাহর যে হুকুম আছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের যে তরিকা আছে আমি সেই তরিকাকে সামনে রাখবো শুধুই মাত্র ক্ষুধা দূর করাটা খাবারের ক্ষেত্রে যে সমস্ত আদব আছে ইত্যাদিকে বাদ দিয়ে আমার পরিবারস্থ সামাজিক অন্যান্য মানুষদের বিচার বিবেচনা না করে শুধুই মাত্র নিজ ক্ষুদাকে দূর করার জন্য খাবারের জন্য একটা উন্মাত্ততা এটা প্রসুপ্ত এই স্বভাবটা একটা প্রাণীর স্বভাব একটা কুকুরের স্বভাব সে একটা হাড্ডি যদি পায় এই হাড্ডিটাকে তার যতটুকু প্রয়োজন থাকুক সে এটাকে দখল করে এর আশেপাশে আর কাউকে ভিড়তে দেয় না আর কাউকে ঘেসতে দেয় না এটাকে নিজ দখলে রাখার জন্য রীতিমতো সে লড়াইয়ের মাঝে লিপ্ত হয় আমি আর অন্য কারো প্রয়োজন বুঝি না আমার প্রয়োজন বুঝি আর নিজ প্রয়োজনের সাথে সাথে অন্যের প্রয়োজন নিয়ে ভাবা পরিস্থিতি পরিবেশ বিচার বিবেচনা কর নিজ প্রয়োজনটাকে বিচানো এটা মনুষ্য এটা মানবিক গুণ তা আমি আমার প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আমার পরিবেশ আমার পরিবার আমার সমাজ আমার ভাই আমার বন্ধু সবার প্রয়োজন কি খেয়াল করলাম তারপর পরিমিত ভাবে নিজ প্রয়োজনটাকে পূরণ করলাম এটা মনুষ্যক্তি এর মাঝে আরেকটা বিষয় প্রয়োজন তাহলে আমি আমার প্রয়োজন পূরণের ক্ষেত্রে অন্যের প্রয়োজন ভাবার ক্ষেত্রে আমি আমার প্রয়োজন কতটুকু পূরণ করব আর অন্যের প্রয়োজন কতটুকু পূরণ করব এক্ষেত্রে যে নিয়ন্ত্রণটা এটা শুধুই বিচার আর বিবেচনার উপর নির্ভর না করে যদিও আমার একটা বিচার আছে আমার একটা বিবেচনা আছে নিজ বিচার বিবেচনার উপর নির্ভর না করে ওহির উপর নির্ভর করা এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের যে বিধি বিধান আছে তার কাছে নিজেকে সঁপে দেয়া এবং সেই অনুযায়ী নিজ প্রয়োজনটাকে মিটানো এটা হল মুসলমানের ইমানি জীবন আমার মাঝে যখন ইমান প্রবেশ করবে আমি যখন ইমানকে অর্জন করব তখন আমার মাঝে আল্লাহ তালার হুকুমকে কেন্দ্র করে আমার মাঝে আগ্রহ তৈরি হবে আমার মাঝে সিদ্ধান্ত তৈরি হবে আল্লাহর হুকুমকে কেন্দ্র করে আমার মাঝে বিবেচনা তৈরি হবে আল্লাহর হুকুমকে কেন্দ্র করে আমার মাঝে ঘৃণা তৈরি হবে আমি জানবো আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম যদি এই হয় যে এই খাবারটি হারাম তো যেহেতু আল্লাহর হুকুম এই খাবারটি হারাম আমি যদি ব্যক্তিগত চাহিদার বিবেচনা করব না পরিবার সমাজ চাহিদার বিবেচনা করব না এই বিষয়টা আমার বিবেচনাতেই আসবে না হারাম কোনো বিবেচনা নেই হারাম শোনার সাথে সাথে তার প্রতি একটা ঘৃণাবোধ এটার একটা প্রকাশ তার মাঝে ঘটবে এর থেকে দূরে সরার একটা প্রবণতা তার মাঝে তৈরি হবে এটা তৈরি করবে কে ইমান ইমান এটা তৈরি করে দেবে যে তুমি যে আল্লাহকে বিশ্বাস করো তুমি যে আল্লাহকে প্রভু মানো সে আল্লাহর দেওয়া বিধানে এই মত্ত হারাম তুমি যদি তা গ্রহণ করো আল্লাহর নাফরমানি হবে আল্লাহ নারাজ হবে হারামের সাথে তোমার সম্পৃক্ততা হবে তুমি কি তা চাও সাথে সাথে নিজের মাঝে না আমি তা চাই না হারাম না না আমি এটাকে ধরবো না ইমান একজন মানুষের মাঝে জায়েজ না জায়েজের ভাবনা তৈরি করে সে বিবেচনাটা তার বুদ্ধির আলোকে তার বিবেচনার আলোকে পড়ে না সে তার বিবেচনাটাই করে তার ইমানের আলোকে তার প্রথম বিবেচনা থাকে এটা জায়েজ না না যায় লেনদেন করার ক্ষেত্রে পানাহার করার ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে প্রথমেই একটা বিবেচনা তার মাঝে তৈরি হয় আমি যে এই কথাটা বলবো আমি যে এই খাবারটি খাবো হালাল না হারাম জায়েজ না না জায়েজ তার মন তার বিবেক তাকে বলে না জেনে নাও হালাল না হারাম হালাল হলে তুমি গ্রহণ করবে হারাম হলে তুমি বর্জন করবে তো বিবেচনাটা আল্লাহ যে বিবেক দিয়েছেন বিবেকটা নিয়ন্ত্রিত হয় ইমানদার তার বুদ্ধিটা তার সিদ্ধান্তটা এটা ইমানের আলোকে সিদ্ধান্ত আসে আমি কি গ্রহণ করব কি করব না আমি খাবো কি খাব না এর প্রধান সিদ্ধান্তটা ইমান দেয় তাকে ভালো কাজ করার সময় ইমান তার মাঝে নেকির ভাবনা তৈরি করে এ কাজটার বিনিময় তুমি আল্লাহর কাছে পাবে ইমান যদি না থাকে তখন এই বিবেচনা থাকে না তখন বিবেচনা থাকে তুমি যে মানবিক কাজগুলো করতেছ এরা তোমাকে কি দিবে এদের জন্য যে এত কিছু করতেছ এরা দিবে কি তোমাকে এই বিবেচনা তৈরি হবে আর বিবেচনাটা যদি ইমানকে কেন্দ্র করে হয় তাহলে বিবেচনা তৈরি হবে করে যাও তুমি যে কাজগুলো করছো মানবতার স্বার্থে তোমার এ কাজের বিনিময় তুমি আল্লাহর কাছে পাবে চাওয়া পাওয়াটা আল্লাহকে কেন্দ্র করে হয় চাওয়াটা আল্লাহর কাছে চলে যায় পাওয়াটা আল্লাহর কাছে চলে যায় আর নিজ জীবন থেকে শুধু দেওয়ার সিদ্ধান্ত চলতে থাকে তাই ইমান একজন মানুষের মাঝে সর্বোচ্চ মানবতা তৈরি করে এমন মানবতা তৈরি করে যেই মানবতা তাকে শুধু দেওয়ার দিকে উৎসাহিত করে আর মানুষের কাছ থেকে নেওয়া থেকে তাকে বাঁচায় নেওয়াটা আমি আল্লাহর কাছে নিব এই সিদ্ধান্ত তার মনের মাঝে তৈরি করে লা আজরা না তোমাদের কাছে তো আমি এ কাজের কোনো বিনিময় চাই না আমার এ কাজের বিনিময় তো আমি আল্লাহর কাছে পাব তোমরা কি বিনিময় দিবে বিনিময় দেওয়ার মতো কি সামর্থ্যই তোমাদের আছে কি যোগ্যতা কি শক্তি তোমাদের আছে যে আমার এ কাজের বিনিময়ে দিবে কিন্তু এ কাজের বিনিময় আমি যখন আল্লাহর কাছে পাবো আল্লাহর সেই দেওয়ারটা তো সীমাহীন দেয়া তুলনাহীন দেওয়া ইমান একজন মানুষের মাঝে এই অনুভূতি তৈরি করে যে ভালো কাজ করো আল্লাহ খুশি হবে তোমার প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর জন্য মন্দ থেকে বাঁচো কেন আল্লাহ নারাজ হবে আঘাত করা থেকে বাঁচো কেন আল্লাহ নারাজ হবে তাই দেখেন এখানে যে বিষয়টা বুঝার যে ইমানি জীবন কেন প্রয়োজন আর মানব জীবনে ইমানি জীবনের প্রভাব কতটুকু আর ইমানহীন জীবনের প্রভাব কতটুকু যে ইমানি জীবন একজন মানুষের খেয়াল এবং চিন্তার জগৎকে পরিবর্তন করে দেয় একজন মানুষ যখন ইমানি জীবনকে গ্রহণ করে শুধু তার কাজ ইমান দ্বারা নিয়ন্ত্রিত হয় তা না বরং তার চিন্তাটাই ইমান দ্বারা নিয়ন্ত্রিত হয় তার প্রত্যেকটা চিন্তা ইমানকে কেন্দ্র করে হয় সে চিন্তা করার সময়ও ভাবে আমি যে এই চিন্তা করতেছি পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে তো একজন মানুষ অন্যায় চিন্তা করা থেকেও বাঁচার চেষ্টা করে অন্যায় চিন্তা মনে মনে করেও আস্তাক ফিরুল্লাহ পড়ে কি চিন্তা করলাম অল্লাহ আলিমুম বিদাতি সুদূর অল্লাহ আলিমুম বিদাতি সুদূর যে তুমি তোমার মনের মাঝে অজান্তে যে চিন্তাগুলো করো তোমার সেই চিন্তাগুলোর খবরও তোমার আল্লাহ রাখেন তাই একজন মানুষ যখন ইমানকে গ্রহণ করে অসৎ এবং মন্দ চিন্তা যেটা তার নকশা নিয়াত তার মনের মাঝে আনে সে শুধুমাত্র আল্লাহকে পাবার জন্য আল্লাহর ভয়ে সে অসৎ চিন্তাগুলো থেকেও বাঁচার চেষ্টা করে এই চিন্তাটা যদি তার অনিচ্ছায় এসে যায় সে ভালো চিন্তা করে সেই চিন্তাটাকেও সে কেটে দেয় না এটা করা যাবে না চিন্তা তো আসতেই পারে মনের মাঝে কিন্তু চিন্তার সাথে সে নিজের সমর্থন জ্ঞাপন করে না না চিন্তা আসতেছে আমি এটা করবো না দেখো আল্লাহ তিনি কিন্তু তোমাদের আকৃতি আর তোমাদের আমল এটা কি দেখেন না ওয়ালাকিন ইয়াংজুরু ইলা কুলুবিকুম আল্লাহ কিন্তু দেখেন তোমাদের অন্তর আল্লাহ কিন্তু দেখেন তোমাদের নিয়ত পৃথিবীর মানুষ তোমার কাজ দেখে তোমার পরিবার তোমার কাজ দেখে তোমার সমাজ তোমার কাজ দেখে তোমার রাষ্ট্র তোমার কাজ দেখে তোমার নিয়ত দেখার সাধ্য কারণে কিন্তু আল্লাহ তো তোমার কাজ আর তোমার কাজের আকৃতি দেখেন না তিনি তো দেখেন তোমার অন্তর আর তোমার অন্তরের নিয়ত এটা আল্লাহ দেখেন পৃথিবীর মানুষ দেখে তুমি শহীদ তুমি শহীদ হয়ে গেছো কিন্তু আল্লাহ তো শুধু শহীদ আর এই শহীদের রক্ত দেখেন না তিনি দেখেন তার অন্তর তার নিয়ত পৃথিবীর মানুষ দেখে তুমি দানশীল তুমি বড় দানশীল তুমি মানবতার একনিষ্ঠ করবি তুমি সমাজ সেবক পৃথিবীর মানুষ তোমাকে সমাজ সেবক উপাধি দেয় কিন্তু তোমার আমল নামায় তোমার নাম কি তোমার আমল নামায় তো পৃথিবীর মানুষের এই দেখা তোমার যে কাজ তোমার আমল নামায় তো তোমার কাজটা এইভাবে লেখা হয় না তোমার আমল নামায় তোমার কাজটা লেখা হয় তোমার নিয়ত অনুসারে তোমার কল্প তোমার ভাবনা অনুসারে ইন্নামাল আমালু ইমরি ইম্মা নওয়া তোমার প্রত্যেকটা কাজ এটা নিয়তের উপর নির্ভরশীল তোমার কাজের তুমি সেই প্রতিদান পাবে যে নিয়তে তুমি কাজটা করছো তোমার নিয়ত অনুসারে তোমার কাজের প্রতিদান তোমাকে দেওয়া হবে তুমি যদি আল্লাহ আল্লাহর রসুলের জন্য হিজরত করে থাকো ত্যাগ এবং কুরবানি দিয়ে থাকো তো আল্লাহর কাছে এই ত্যাগ এই কুরবানির বিনিময়ে তুমি পাবে আর পৃথিবীর মানুষ দেখছে তুমি তো আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতে হিজরত করছো কিন্তু আল্লাহ তোমার মনের অবস্থা দেখছে তুমি আল্লাহ আল্লাহর রসুলের জন্য হিজরত করো নাই তোমার ভালোবাসার তোমার প্রেমিকা সে হিজরত করেছে তুমি তার অনুগামী হয়ে হিজরত করেছে তাকে পাবার জন্য তাকে বিয়ে করার জন্য তুমি হিজরত করেছো হাদিসের কথা তো তুমি কিন্তু সেই প্রতিদানই পাবে এই হিজরতটা লিল্লাহ রসুলি আল্লাহ আর আল্লাহর রসুলের জন্য তোমার আমল নামায় লেখা হবে না লেখা হবে ইমরাতে ফোলানিন অমুক নারীকে পাবার জন্য সে হিজরত করেছে তোমার নামাজ যদি হয় আল্লাহ আল্লাহর রসুলের জন্য তো আমল নামায় তো লেখা হবে আল্লাহ আল্লাহর রসুলের জন্য এ নামাজ তো এই নামাজের প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন কিন্তু নামাজ যদি হয়ে যায় লোকেরা আমাকে নামাজি বলবে দিনদার বলবে দেখো আল্লাহ তিনি তো কাজ দেখেন না শুধু কাজটাই বিবেচ্য না বিবেচ্য তোমার নিয়ত বিবেচ্য তোমার অন্তর এইটার ফয়সালাটা আল্লাহর কাছে হয় তাই একজন মানুষ যখন আল্লাহকে বিশ্বাস করে ইমানকে গ্রহণ করে সে তার জিন্দগির প্রত্যেকটা কাজ এই অনুভূতি নিয়ে করে যে আমার এই কাজটা আল্লাহকে খুশি করার জন্য আমার এই কাজটা আল্লাহর নারাজি থেকে বাঁচার জন্য তো তার চিন্তার জগতে একটা পরিবর্তন ঘটে তার বিচারটা তার যে বিবেচনাটা এইটাই তার সর্বোচ্চ আদালতে পরিণত হয় তার সর্বোচ্চ পাহারাদারিতে তার বিবেক তার অনুভূতি কাজ করে তার আকল তাকে পাহারা দেয় তার বিবেক তাকে পাহারা দেয় তার সবচেয়ে বড় পাহারা তার বিবেক এই হলো ইমান এ হলো আল্লাহর আইন আল্লাহর শাসন ইমান দ্বারা যখন একজন মানুষ শাসিত হয় তখন তার পূর্ণ চিন্তাটা তার কাজ না শুধু তার পূর্ণ রোহ তার আত্মাটা এটা পরিশুদ্ধ হয়ে যায় এটার মাঝে একটা শুদ্ধি অভিযান হয় মন্দ চিন্তা থেকেও সে বাঁচতে থাকে কারণ আমার মন্দ চিন্তাও আমার নামায় আসবে আর একজন মানুষ যখন ইমানি শাসন থেকে বঞ্চিত থাকে সে যখন মানবতা বুদ্ধারা শাসিত হয় সে যখন মানব রচিত সংবিধান আইন দ্বারা শাসিত হয় তো এই শাসনটা তার চিন্তার জগতে পরিবর্তন সাধন করতে পারে না এটা তার শরীরের উপর কার্যকর হয় দুনিয়ার শাসকরা আইন তৈরি করে সামাজিক রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে বিভিন্ন আইন তারা তৈরি করে দুনিয়ার শাসকরা বিচার করে জেল জুলুম জরিমানা করে কিন্তু তাদের এই আইন তাদের এই কঠোর নীতিমালা মানুষের স্বভাব মানুষের কল্পের পরিবর্তন করতে পারে না পারে সম্ভব না মানুষের চিন্তার জগতের কোনো পরিবর্তন তারা সাধন করতে পারে না হ্যাঁ দুনিয়ার শাসন মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে জেলের ভয় জুলুমের ভয় জরিমানার ভয় মানুষ মন্দ কাজ থেকে ভীত হয় বিরত থাকার চেষ্টা করে কিন্তু তার চিন্তা পরিবর্তন হয় না কিন্তু আল্লাহর আইন এবং ইমানি শাসন ইমানি শিক্ষা একজন মানুষের মাঝে শুধুমাত্র মন্দ থেকে বাঁচা অপরাধ থেকে বাঁচার প্রবণতা না বরং অপরাধের প্রতি একটা ঘৃণাবোধ তৈরি করে সে অপরাধকে ঘৃণা করতে থাকে তার স্বভাব তার চিন্তার জগতে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয় আল্লাহর ভয়ে তাকুয়ার ভয় তাকুয়ার কারণে তো একজন মানুষ যখন ইমানই জীবনকে গ্রহণ করে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নিজ জীবনের প্রত্যেকটা কাজকে সে সম্পাদন করে তার ঘর থেকে তার ব্যক্তি জীবন থেকে তার সুলতনাথ পর্যন্ত কাজের প্রত্যেকটা অঙ্গনে সে যখন আল্লাহর নিয়মটাকে সামনে রাখে আল্লাহর আইনটাকে সামনে রাখে আর সেইভাবে জীবনকে পরিচালিত করে তো এই জীবনটাকে বলা হয় ইমানি জীবন আল্লাহ তালা প্রত্যেকটা মুমিনের কাছে এই ইমানি জীবন চান এটাকেই বলা হয় আল্লাহর দাসত্ব আল্লাহর প্রভুক্তকে মেনে নেয়া যে আমি আমার ব্যক্তিগত মন্ডল পরিমণ্ডলে আল্লাহর প্রভুক্তকে মেনে নিলাম আমার সামাজিক আমার রাষ্ট্রীয় পরিমণ্ডলে আল্লাহর প্রভুক্তকে মেনে নিলাম না আমার নিজের নিজের উপর কোনো প্রভুক্ত নেই আমার উপর অন্যেরও কোনো প্রভুক্ত নেই আমার উপর সকলের উপর প্রভুক্ত কার আল্লাহ এখানে আমার দাওয়াত এইটা যে তোমার উপর পূর্ণ পৃথিবীর উপর প্রভুক্ত আল্লাহর তুমি নিজেও কারো প্রভু সাজার চেষ্টা করো না নিজের উপরও কাউকে প্রভু শাস্তি দিও না প্রভু তো এক আল্লাহ সবার প্রভু আল্লাহ আল্লাহর হুকুম মতো তুমি তোমার জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর হুকুম মতো তুমি প্রত্যেকটা কাজ করো সবারই দায়িত্ব আল্লাহর হুকুম মতো নিজ জীবনের প্রত্যেকটা অঙ্গনে নিজ জীবনের প্রত্যেকটা কাজকে সম্পাদন করা এই ইমানি জীবনটা আমাদের কাছে আল্লাহর চাওয়া আল্লাহর চাওয়াটা বুঝতে হবে এটা এমন এক চাওয়া এই চাওয়াটা আমরা দেনা এই চাওয়াটা আল্লাহর কাছে আমাদের কি দিতে হবে আমরা দেনা আর আল্লাহ এর প্রাপক এটা দিতেই হবে এটা আমার ইচ্ছা আমি দিলাম বা আমি দিলাম না এই বিষয়টা আসলে এই বিষয়ে কোনো বিবেচনা নাই বিবেচনা ছাড়া ইমান অর্জন করে আল্লাহর এই পথটাকে আল্লাহর এই বিধানটাকে নিজ জীবনের পথ হিসেবে ঘোষণা দিতে হবে এরপর আরেকটি জীবন এইটা হলো ইমানি জীবনের আলোচনা যে এই জীবনটাকে বলা হয় ইমানি জীবন একটা জীবন হল পশুক্তির জীবন আর আরেকটা জীবন হল মনুশক্তির জীবন মানবিক জীবন আর আরেকটা হলো ইমানি জীবন আল্লাহ আমাদের কাছে ইমানি জীবন চান তো এই দেওয়াটা তো আল্লাহকে দিতেই হবে এই দেওয়াটা আল্লাহকে দেওয়ার পর বান্দা হিসেবে আমি যদি আরো কিছু দেই এই ইমানি জীবনটা তো আল্লাহ চান আল্লাহ চাইছেন তো চাওয়াটা আল্লাহকে দিলাম এই পর্যন্তই শেষ না চাওয়ার পরও বেশি কিছু দেওয়ার আছে ইমানি জীবনটা তো আল্লাহর তরফ থেকে চাওয়া দিতে হবে এটা আল্লাহ চাচ্ছেন প্রত্যেকটা কাজ আমি যখন করছি প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ আমার কাছে চাচ্ছেন আমার হুকুম মতো কর এই চাওয়াটা তো আমাকে পূরণ আল্লাহর বান্দা হিসেবে করতেই হবে আমি কি বান্দা হিসেবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এর চাইতে বেশি কিছু করব না উত্তর দেন এর চাইতে বেশি কিছু করা এই বেশি কিছু করা আরো এগিয়ে যাওয়া এটাকে বলা হয় ইরফানি জীবন এবং এটাকে অর্জন করা কি বলা হয় মারেফত অর্জন করা আল্লাহ তালার মারেফত অর্জন করা দেখেন সঠিক আকিদা বিশ্বাস পোষণ করা ভালো কাজ করা মন্দ কাজ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা ফরজগুলোকে নিজ দায়িত্ব মনে করে সম্পাদন করা এটা তো আল্লাহর তরফ থেকে বান্দা হিসেবে আমাদের কাছে চাওয়া পাঁচক্ত নামাজ আমাকে প্রতিদিন পড়তে হবে এইটা তো আল্লাহর আমার কাছে বান্দা হিসেবে চাওয়া দিতেই হবে তারপর বান্দা হিসেবে আমার দায়িত্ব আমি পাঁচক্ত নামাজের সাথে আল্লাহকে আরো বেশি কিছু দিব আমি আমার নিজের তরফ থেকে আরো কিছু মহাব্বত আরো কিছু ভালোবাসার দ্বারা আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট আমার প্রতি রাজি করার জন্য আমি অগ্রসর হব এই ফিকিরটা আমার মাঝে আসতে হবে আল্লাহর এই চাওয়াগুলোর সাথে সাথে নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জীবনকে আল্লাহর সন্তুষ্টির উপর নিজ জীবনকে পরিচালিত করাটাকেই বলা হয় ইরফানি জীবন যেমন একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা বুঝে আসবে আপনার উপরস্থ বা আপনার প্রিয় ভালোবাসার কোনো মানুষ আপনার বাগান থেকে আপনার কাছে একটা ফুল চাই আপনার বাগানে বেড়াতে এসে বা আপনার বাগানটিকে দেখে বা আপনার গাছের কোনো ফুল দেখে মুগ্ধ হয়ে সে বলল এ ফুলটা কি আমাকে দেওয়া যায় না তো আপনি সাথে সাথেই গাছ থেকে ফুলটি ছিঁড়ে তাকে দিয়ে দিলেন তাহলে এটা আপনি তার চাওয়াটাকে পূরণ করলেন তার চাওয়াটা আপনার দ্বারা পূরণ হয়ে গেল এখন আপনি তার সাথে যে আপনার একটা মহাব্বত একটা ভালোবাসা একটা ঋদ্ধতা একটা আস্থা আপনি ফুলটি দিয়ে এই ভালোবাসার প্রকাশ ঘটালেন এখন যদি আপনি আপনার এই প্রিয় মানুষটা আপনার কাছে ফুল চাওয়ার পর আপনি পূর্ণ বাগানটাই তাকে দিয়ে দেন তোমার আমি ফুল দিব এ পুরা বাগানই তো তোমার জন্য তুমি আমার কাছে ফুল চাচ্ছ না তোমার জন্য তো আমার এই বাগানের এই একটি ফুল না বরং তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য তো আমার পুরা বাগান তার সাথে আপনি যদি এই ভালোবাসার আদান প্রদানটা করেন তাহলে এই ভালোবাসার আদান প্রদান আর আপনার সেই প্রিয় মানুষটার সাথে আপনার ফুলের আদান প্রদান এক আপনার আমার কথা বুঝতেছেন বাগান দিয়ে দিলেন আর ফুল দিয়ে দিলেন এই বাগান দেওয়া আর ফুল দেওয়া কি এক কথা এক কথা না হচ্ছে নবীদের জীবন সাহাবা একরামদের জীবন এটা তো ছিল এই জীবন আউলিয়া একরামদের জীবন দেখেন তারা তো এই জীবনকে গ্রহণ করছিলেন তাদের জীবনটা কেমন জীবন ছিল নবীরা যে জীবনের দৃষ্টান্ত আমাদেরকে দেখাইছে আল্লাহর নবীর সাহাবা একরাম যে জীবনের দৃষ্টান্ত আমাদেরকে দেখা গেছেন যুগে যুগে আল্লাহর প্রিয়তম বান্দা আউলি একরাম যে জীবন তারা আমাদেরকে দেখা গেছেন যে তাদের জীবনের মাঝে শুধু ইমানই জীবন ছিল না তাদের জীবনটা ছিল ইরফানি জীবন আল্লাহর মারেফত অর্জন করার জীবন হাদিসের মাঝেও এই জীবনটার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে হজরত আবু হুরার বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বৈঠকে আমরা বসা হজরত জিব্রাইলের আগমন ঘটল হজরত জিব্রাইল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছে আইসা একদম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলায় তিনি বসলেন সাহাবা একরাম বসা মসজিষে তো আল্লাহর রসুলকে হজরত জিব্রাইল আলহ ইসলাম প্রশ্ন করলেন মালি ইসলাম ইসলাম কি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম উত্তর দিলেন আন্তাবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বি وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان যে ইসলাম তো হল আল্লাহর দাসত্ব করা তার সাথে আর কাউকে শরিক না করা নামাজকে কায়েম করা ফরজ জাকাতকে প্রদান করা রোজা রাখা ইসলাম জিব্রাহল প্রশ্ন করলেন মানে ইমান তাহলে ইমান কি নবী উত্তর দিলেন আন্তুমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাসি ঈমান হলো আল্লাহর প্রতি আস্থাশীল হওয়া আল্লাহর ফেরেশতাকে আল্লাহর দেওয়া কিতাবকে আল্লাহর দেওয়া রসুলকে আল্লাহর সাথে সাক্ষাৎকে পরকালের জীবনকে বিশ্বাস করা এটা হলো ঈমান এই বিশ্বাসে প্রত্যেকটা কাজ করা এই বিশ্বাসকে নিয়ে আল্লাহর হুকুমগুলোকে পূরণ করা এটা হলো ইমান ইসলাম হজরত জিব্রাইল তৃতীয় প্রশ্ন করলেন মাল এহসান এহসান কি হাদিসটাকে হাদিসে জিব্রাইল বলা হয় মাল এহসান এহসান কি নবী উত্তর দিলেন আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম লাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাকা আর এহসান তো হলো এমন মন নিয়ে আল্লাহর ইবাদত করা যে তুমি আল্লাহকে দেখছো এহসান কাকে বলে এমন মন নিয়ে আল্লাহর এবাদত করা এমন মন নিয়ে নামাজ পড়া এমন মন নিয়ে রোজা রাখা এমন মন নিয়ে জাকাত আদায় করা তুমি আল্লাহকে দেখছো লাকুন তারাহু আর যদি এই মনকে তৈরি করতে না পারো তাহলে এমন মন তৈরি করো যে তিনি তোমাকে দেখছেন দেখেন এই ইমানি জীবনের পরবর্তী যে ধাপ এই ধাপ এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুইটা ধাপ একটা ধাপ হলো মারেফত অর্জন করার ধাপ আর আরেকটা ধাপ হলো ফানা পিল্লার ধাপ একটা ধাপ হল যে আল্লাহ আমাকে দেখছেন এটা একটা ধাপ আর আরেকটা ধাপ আমি আল্লাহকে দেখছি এটা সর্বোচ্চ ধাপ দেখেন ইমানই জীবনটা চাওয়া হয়েছে আর মারেফত অর্জন করা আল্লাহর ভালোবাসায় নিজ আমিত্ব নিজ নকশা নিয়তকে বিলীন করে দেওয়া এটার প্রতি উৎসাহিত করা হয়েছে নবীরা ঠিক সেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন সাহাবায়করা আমরা তো সেই দৃষ্টান্ত রাখছি وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون কোরআনে করিমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন বলতেছেন যে পরকালীন জীবনে মানুষকে তিনটা ভাগে বিভক্ত করে ফেলা হবে এর মাঝে এক ভাগ মানুষ মাইমানা এদেরকে বলা হবে ডানপন্থী এদের ঠিকানা হবে জান্নাত আর আরেকদল মানুষদেরকে ভাগ করা হবে আবুল মাসামা বামপন্থী এদের ঠিকানা হবে জাহান্নাম আর আরেকটা এমন একদল মানুষকে আলাদাভাবে বাছাই করা হবে তারা আল্লাহর বিশেষ নৈকট্যশীল এদের জন্য আল্লাহর ব্যবস্থাপনাও হবে বিশেষ এদের জান্নাত হবে বিশেষ এদের সাথে আল্লাহর দিদার হবে বিশেষ কারণ তার বিশেষ এক জীবনকে যাপন করেছে তাদের জীবনে তারা তাদের নিজেদের পুরনো নকশা নিয়তকে খতম করে আল্লাহর চাওয়া পাওয়াকে তারা তাদের জীবনের লক্ষ্য স্থির করেছে আল্লাহ তাদের সাথে বিশেষ আচরণ করবেন না আল্লাহ কোরআনে বলতেছেন খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া মিন দুনিহিমা জান্নাতান নবী আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন বুঝিয়ে দেন আমার জান্নাতটা কিন্তু দুই রকমের জান্নাত হবে জান্নাত কয় রকম দুই রকম একরকম জান্নাত হবে যাওয়াটা আপনার এইটা একটা জান্নাতের গুণ আর আরেকটা জান্নাতের গুণ হল মুদহাব মাতান এটা আরেকটা জান্নাতের গুণ একটা জান্নাতের গুণ যে এই জান্নাতের মাঝে জান্নাতিরা তারা তাদের সামনে যখন খাবারকে পরিবেশন করা হবে সিহিমা ফাকিহা নানা জাতের ফল তাদেরকে দেওয়া হবে ও নাকলুম ওয়ারুম্মান নানা জাতের সে জায়গায় খেজুর থাকবে সে জায়গায় থাকবে আঙ্গুর বিভিন্ন ধরনের ফলমূল তাদেরকে দেওয়া হবে কোরআনে কারিমে জান্নাতের আলোচনা আনতেছেন আল্লাহ আর আরেক জান্নাতের আলোচনা আল্লাহ আনতেছেন মিন কুল্লি পাকি হাতিন জৌজান এই জায়গায় তো তালিকা বর্ণনা করতেছেন যে খেজুর দেওয়া হবে আঙ্গুর দেওয়া হবে আম থাকবে সে জায়গায় কাঁঠাল থাকবে তালিকা এই খাবার নানা জাতের ফল এরা পাবে আর আরেক জান্নাতের আলোচনা আল্লাহ যখন মুমিনদেরকে বলতেছেন বলতেছেন এই জান্নাত এই জান্নাতে তো মিন করলে ফাঁকি হাতিন জাউজান সমস্ত ধরনের ফলমূল তাদের সামনে জোড়ায় জোড়ায় উপস্থাপন করা হবে তালিকা না সব যখনই তাদের চাহিদা হবে সব তাদের সামনে উপস্থিত করা হবে এক জান্নাত সে জান্নাতে তারা যে বসবে তাদের সিংহাসনটা হবে রফরফ খুদরিন সবুজ রঙের নির্মল সবুজ রঙের তাদের সিংহাসনের গালিচা হবে আর বিশেষ জান্নাত মুত্তাকিনা আলা তারা এমন এক বিছানার মাঝে তাদেরকে বসানো হবে তাদেরকে বসার সুযোগ দেওয়া হবে যেই জান্নাতের এই যে তাদের বিছানা এই বিছানার আস্তর হবে এই বিছানাটাকে তৈরি করা হবে এই বিছানা তৈরির যে তুলা হবে জান্নাতি রেশম ওয়াদানাল জান্নাতাই নিতাম আর এই বিছানাটা এমন আশ্চর্যজনক হবে যে তারা তাদের এই সিংহাসনে বসেই তারা তাদের চাহিদা অনুযায়ী তারা তাদের ফলমূল তারা তাদের খাদ্য দ্রব্য এটাকে তারা পাইতে থাকবে সব তাদের নিকটে চলে যাবে জান্নাতের মাঝে তাদেরকে পান করানো হবে বিশেষ ধরনের এক পানীয় এই পানীয়র নাম হল রহিত রহিত এক ধরনের পানি এই পানিটা জান্নাতে তাদেরকে পান করানো হবে এই পানিটা খুব মজার হবে এই মজার কারণ কি মিজাজুহা মিন তাসনিম এর সাথে তাসনিম মিশানো হয়েছে তাসনিম মিশায় দেওয়া হয়েছে তাই এই রহিক এই পানিটা এটা যে মজাদার এটার মজার কারণ কি রহিক কত মজাদার এটাও কোরআনে বলতেছেন আল্লাহ খিতামহ মিথ যে রহিত এই পানিটা জান্নাতি যখন পান করবে পান করার পর তার যে ঢেক উঠবে সেই ঢেক দ্বারা মেসকাম্বরের সুগন্ধি চারদিকে ছড়িয়ে যাবে এত সুস্বাদু তাহলে এটা কত মজার হবে এটা স্বাদ কত মজার হবে তো এটার মজার কারণ হলো জান্নাতের সাথে মিশায় দেওয়া হয়েছে এই জন্য এটা এত বলতেছেন আইনান জান্নাত জান্নাতেরই একটি ঝর্ণা কিন্তু কোন জান্নাতের ঝর্ণা আমার মোকাররাব আমার নৈকট্যশীল বান্দারা যে জান্নাত পাবে সে জান্নাতের ঝর্ণা থাকবে তাসনিম আমার নৈকট্যশীল বিশেষ বান্দারা সরাসরি তাসনিম পান করবে আর যারা সাধারণ জান্নাতি তাদেরকে রহিক পান করতে দেওয়া হবে আর সেই রহিক রহিকটার মাঝে তাসনিম মিশানো থাকবে অফিস وفي ذلك فليتنافس المتنافسون সে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ার এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে আমরা আল্লাহর কাছে আল্লাহর নৈকট্যশীল বিশেষ বান্দাদেরকে যে জান্নাত দেওয়া হবে সে জান্নাতটা চাই না কোনটা চাই ওই জান্নাতটা যদি আল্লাহর কাছে পাইতে হয় জীবনের একটা পরিবর্তন করতে হবে বেইমানের জীবন থেকে মুক্ত হয়ে শুধু ইমানই জীবন না আল্লাহর মারেফত অর্জন করার দিকে নিজেদের মনোনিবেশ করতে হবে ইমানি জীবনে নিয়ন্ত্রক ওই এখন ইমানি জীবন আর ইরফানি জীবনের তফাৎ কি যে ইমানি জীবনে একজন মানুষকে ওহি নিয়ন্ত্রণ করে একজন মানুষ চিন্তা করে হালাল না হারাম জায়েজ না না জায়েজ যদি হালাল হয় জায়েজ হয় ঠিক আছে করি তার মাঝে পবিত্রতা একটা পরিচ্ছন্নতা তৈরি হয় কিন্তু আধ্যাত্মিক জীবন যে ব্যক্তি মারেফতের মারেফত অর্জনের পথের পথিক তার জীবনে এই সিদ্ধান্ত থাকে না এটা জায়েজ না না জায়েজ জীবন থেকে নফসানিয়ত খতম হয়ে যায় সে শুধু জায়গের চিন্তা করে না সেই সর্বোচ্চ আল্লাহর সন্তুষ্টির চিন্তায় সে তার সমস্ত কিছু আল্লাহকে দিয়ে দেয় তার প্রত্যেকটা কাজ লিল্লাহিয়তের জন্য হয় তার পূর্ণ জীবনের সমস্ত কাজ আল্লাহর জন্য হয়ে যায় মানে আত আলিল্লাহ কিছু দিলে আল্লাহর জন্য দেয় অমানা আলিল্লাহ আমি দিব না আল্লাহর জন্য দেয় না ও আহাব্বা ফিল্লাহ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে ও আবগজালিল্লাহ কারোর সাথে শত্রুতা হলে আল্লাহর জন্য শত্রুতা তার নকশানিয়তের ভালোবাসা থাকে না ভালোবাসা আল্লাহর জন্য হয়ে যায় নকশানিয়তের দুশ্মনী থাকে না দুশ্মনী আল্লাহর জন্য হয়ে যায় আর একজন বান্দা যখন সেই স্তরে পৌঁছে যায় আল্লাহর নবী বলতেছেন ফকাত ইস্তাকমাল ইমান তার ইমানটা এই অবস্থায় আইসা পরিপূর্ণ হয়ে গেল তার আগ পর্যন্ত তার ইমান ছিল অসম্পূর্ণ সেই মারেফত যখন একজন ব্যক্তির অর্জিত হয়ে যায় তার অন্তরে দুইটা গুণ তৈরি হয় কয়টা গুণ তৈরি হয় দুইটা গুণ একটা গুণ হল আল্লাহর শাস্তির প্রচন্ড ভয় কারণ তার ভাবনা আল্লাহ দেখতেছেন তার ভাবনা আল্লাহ দেখতেছেন তার ভাবনা আল্লাহ শুনতেছেন আমি যে করছি আল্লাহ দেখছেন কোন অপরাধ করতে পারে এটা তার মাঝে তৈরি হবে আর দ্বিতীয় একটা গুণ রহমতের প্রচন্ড নেশা যে কোন আবাদত ছাড়তে পারে একটা আবাদত ছেড়ে দেওয়া কি সে মনে করে ক্ষতি হয়ে গেল থাকতে পারে না সে হিসাব করে না ফরজ সুন্নত না নফল না মুস্তাহাব ও চিন্তা করে এই কাজ আল্লাহ খুশি তো এই কাজ আমার কাজ এটা ফরজ কিনা এই হিসাব না এটা নফল কিনা এই হিসাব না যেহেতু ফজিলত পাওয়া গেছে যে এ কাজ নবী করছে এখন নবী এ কাজটা ফরজ হিসেবে করছে না নফল হিসেবে করছে আমার বিবেচনা না এই কাজ করলে আল্লাহ খুশি হবে আমি এই কাজ ছাড়তে পারুম না এটা তার মাঝে তৈরি হবে আমি ছাড়বো না কোন এবাদত সে ছাড়ে না তার মাঝে এই গুণ তৈরি হয় আর কোন গুণাক সে করতে পারে না তার মাঝে এই গুণ তৈরি হয় এই গুণ যখন তৈরি হয়ে গেল তখন এটা বোঝা গেল যে মারেফত অর্জনের পথে এই ব্যক্তি অগ্রসর আমাদের এই আলোচনা ইনশাল্লাহ আগামীতেও চলবে আল্লাহ তালা এই আলোচনা দ্বারা উপকৃত হয়ে আমাদের সকলকেই আল্লাহ তালার মারেফত অর্জনের পথে এবং সর্বোচ্চ পর্যায়ের ইমানি জীবন যাপনের পথে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ভাইকে কবুল এবং মঞ্জুর করুন আখির আওয়ান আলহামদুলিল্লাহ